মুসলমান যুবকরা যখন টকবক করছে সেই যুবকদেরকে সঠিক দিক নির্দেশনা যেই মজলিসে দেওয়া হয়েছে এমন এক মজলিস মুবারক মজলিস দামি মজলিসে আল্লাহ তাল আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন যেই রব এত বড় নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন সেই মহান রবের শুক্রিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালেমাতুর শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজরিন অনেক লম্বা সময় সাধারণত শ্রদ্ধেয় বড় ভাই হজরতুল্লাহ আল্লাহ শেখ মামুল হক হাফিজাহুল্লাহ এত লম্বা সময় কথা বলেন না তিনি যে স্টাইলে কথা বলেন এত লম্বা সময় কথা বলা এটা কারামত ছাড়া কিচ্ছু না আমারে তো পিটাইলো আমি পারব না যদি বলে এই দুই ঘন্টা চিল্লাইতে হবে নাইলে পিছন দিয়ে গুলি করবো আমি বলি গুলি করে মারা ফেলাও খামাকে কষ্ট দিও না এটা নিশ্চয়ই কারামত এটা শেখুল হাদিস রহমতুল্লাহ আলের নেক তাহাজুদের ওয়াক্তের চোখের পানির বরকত আল্লাহ তাল আমার ভাইয়ের জবানে তার হিম্মতে তার চেতনায় আরো বরকত দান করেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলে যেমন গোটা দেশ ও জাতির মুরব্বী ছিলেন আল্লাহ তাল আমার ভাইকেও ওই লেভেলে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা দান করেন আমির আমি চুপি চুপে বেসন থেকে বয়ান শুনতেছিলাম তিনি হয়তো ভেবেছিলেন আমি এখনো আসি নাই আমি চিন্তা করছি এই সুযোগ হাতছাড়া করা যাবে না কারণ তিনি তো জানেন আমি না আসা পর্যন্ত বয়ান ছাড়বেন না যেই না দেখছেন আমি চলে আসছি একটা কষ্টের হাসি দিছেন আমার দিকে তাকায়া কি করলেন এতক্ষণ বসে বসে তা আমি তো আমার দেশ জাতি তাদেরকে বঞ্চিত করতে পারি না আমি সারাদিন কথা বলার চেয়ে ভাই মামুল হকের চেতনা জাগানিয়া দশ মিনিটের কথার দাম অনেক বেশি এবং শুরু থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বর্তমানে এই রিস্ক কোনো বক্তা নেবে না মামুল হকের পরে চেয়ারে বসবে এই রিস্ক কেউ নেবে না আমি বলেছি কেউ থাকুক বা না থাকুক যেহেতু মামুল হক ভাইয়ের আলোচনা শোনার জন্য দূরের থেকে অনেকে আসবেন শেষে দিলে তাদের ফিরে যাওয়া কষ্ট হয় আমার বয়ানোর সময় কেউ থাকবো না না থাকলো মাইকওয়ালা যদি থাকে আমি তাকে নিয়ে দোয়া করে শেষ করব তাও সবাই নিরাপদে বাসায় ফেরত যাক এবং সবাই পরিপূর্ণ তৃপ্তির সাথে এই সময়ের জরুরি কথাগুলো যার মুখ দিয়ে আসলে বেশি উপকার তার মুখ দিয়েই বের হোক এটা আমি চেয়েছি আলহামদুলিল্লাহ তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কথাগুলোর উপর আমল করার তৌফিক দেখে আমি আমাদের দোয়া করা দরকার বেশি বেশি আল্লাহ যেন ভাইকে সব রকমের মাসায়ব থেকে মুসিবত আর বিপদ আপদ থেকে হেফাজত করে আমিও ছোট্ট একটা সুরা তেলাবাদ করেছি সুরা তেলাওয়াত করার পেছনে কিছু কারণ তো অবশ্যই আছে কিছু টার্গেট এই আলোচনা থেকে নিয়েছি মনে মনে ওই জন্য সুরাটা তেলাওয়াত করেছি আমার ভাই তো রক্ত ঢালার জন্য কিছু কথা বলে গেছেন সাথে আরেকটা কথা বলে গেছেন অশ্রু ঢালার কথা তো আমি সুরাটা তেলাওয়াত করেছি অশ্রু ঢালার মতো কিছু মানসিকতা যদি তৈরি হয় এক সাইড তো একজন আলোচনা করলেন আমি আরেক সাইড একটু আলোচনা করি তিনি অমরি আলোচনা করেছেন আজকে আমি সিদ্দিকে আলোচনা চালাই দুইটা মিলায় যদি মানুষের চাহিদা কিছু পূরণ হয় এই জন্য সুর আর তাকাসুর তিলাওয়াত করেছি আমি তাকাসুর ও ভাই তোমার লাইটটা নিবাইয়া দিলে ভালো হয় যেই আলো এরা দিছে এরপরে লাইট জ্বালানো মানে এগরে বেজুতি করা এইরকম স্টেজ সাজায় মানুষ ওয়াজের মাহফিলে কান্দা আসবে কোথেকে কন্দ দিই আমার তো মনে যায় ওয়াজ করুম কিনা বিয়ার মজলিস একটা বিয়া করে যায় আই আল্লাহ পাগল দিনই জজবা খুব বেশি আলহামদুলিল্লাহ এটারে যদি লাইন মতো কাজে লাগানো যায় কাজে লাগবে ইনশাল্লাহ ভাই আছেন তো মুরব্বীরা এরা যেন হাত ছাড়া না হয়ে যায় এদের জজবাগুলা যেন অকাজে ব্যবহার না হয় সুরা তাকাসুর কাসরত থেকে তাকাসুর আলিম বলতেই তো শব্দটা বুঝছেন সাধারণ মানুষ বুঝেন আপনারা একটু এলাকার মানুষ যারা আছেন তারাই বেশি তো আপনারা বুঝেন গত দুই বছর থেকে আপনাদের কাছে এই বছর তৃতীয় বছর আগামী বছর ইনশাআল্লাহ যদি ডেটে মিলে যায় আজকেও কথা বলেছি একটা সুসংবাদ শোনা যায় আমার ভাইও আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আমি যদি বেঁচে থাকি আমিও চেষ্টা করব সাথে বোনাস আরেকজন মুরব্বীর সাথে আজকে কথা বলেছি এই মজলিসের জন্য আল্লামা জুবাই রহমদ আনসারি সাহেব হাফিজাউল্লাহ আজকে কথা বলেছি যে আগামী বছর যদি এই দুই ভাইকে সামনে রেখে আমি ওই পিছনে চেয়ারের পিছনে বসে বসে বয়ান শুনতে পারি এলাকার মানুষের ফায়দা আরো বেশি হলো আজকে কথা বলেছি ডেট মিলে গেলে হয়ে যাবে ইনশাল আপনার দোয়া করে আল্লাহ তালা ইরশাদ করছেন আল্লাহ কুমুর মানি তাকাসুর তাকাসুর মানে প্রাচুর্যতার প্রতিযোগিতা কার চেয়ে কে উপরে যাবে এই যে আজকে দালালির কথাগুলো বলা হচ্ছে এই সমস্ত দালালির পেছনে যে মূল জিনিসটা কাজ করে সেটা হচ্ছে দুনিয়ায় কার সম্পদ কত বেশি হবে এই প্রতিযোগিতা এখন ওই জায়গায় চলে গেছে কার চেয়ে কত বেশি দেখে দালালি করতে পারে আগে তো গোপনে গোপনে করছে এখন প্রকাশ্যে শুরু করছে প্রকাশ্যে শুরু করার কারণ কি জানেন প্রকাশ্যে শুরু করার কারণ হচ্ছে আস্তে আস্তে তারা বুঝতে পারছে আমরা দুর্বল হচ্ছি মনে হচ্ছে এমন তারা মনে করছে এই জন্য আস্তে আস্তে তারা প্রকাশ্যে শুরু করছে এতদিন তো ওই মুরগি চোরারা মুরগি চোরারা ছিলেন না মুরগি চোরারা গোপনে গোপনে ইসলামের গোড়া কাটার মেহনত করেছে কিন্তু গত কয়েকদিন আগে আমি আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম কত বড় স্পর্ধার সাহস ওই মুরগি চোরা শাহরিয়ার কবির কাদিয়ানিদের সাথে এক টেবিলে বসে যৌথ সংবাদ সম্মেলন করছে তাদের ইস্তেমা বন্ধের প্রতিবাদে অমুসলমান একটা স্পষ্ট কথা শুনেন কুফুর ইমান ভঙ্গের যেই কারণগুলো আছে এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কাফেরকে কাফের মনে না করা কাফেরকে কাফের মনে না করা এটাও কুফুর কাদিয়ানিরা কাফির স্পষ্ট কোনো সন্দেহ নাই কাদিয়ানিদেরকে যারা কাফির মনে করবে না তাদের সাথে এক টেবিলে বসে প্রতিবাদ করবে খোদার কসম খায়া বলি নাম তোর শাহরিয়ার কবির হতে পারে তুই যদি পাগড়িও পরস তাও আমি তোর আজকে থেকে স্পষ্ট বলবো তুই পাগড়িওয়ালা মোরতাদ আস্ফালন কত বড় স্পর্ধা গোড়া কোন জায়গায় এতদিনে টের পেয়েছি কোন জায়গায় নাচনিতে তারা লাফায় কোন সুতার টানে তারা লঞ্চ জম্ফ করে এতদিনে টের পেয়েছি এজন্যই তো কুলাঙ্গারটা বলেছিল আহমদ শফিকে গ্রেফতার করা দরকার এটা তো সেই কুলাঙ্গার এখন বুঝলাম গোড়া কোন জায়গায় ইসরায়েল থেকে যারা নিয়ন্ত্রিত হয় তারা এমন বক্তব্য দিলে দিতে পারে কিন্তু ইসরায়েল ক্যাট গোটা দুনিয়া যদি একসাথে হয় মুসলমানের কালিমার যে শক্তি এই শক্তির সামনে কোনো কুলাঙ্গার টিকে নাই টিকবে না ইনসাফ এই শাহরিয়ার কবিরদেরকে জানা দেয় কুলাঙ্গার আহমদ শফিকে গ্রেফতার করা থাক দূরের কথা আহমদ শফি তো বহুত উঁচে অনেক উপরে আহমদ শফিদের সন্তান আল্লামা মামুনুল হকদের একটা পশম উপড়ানোর চক্রান্ত যদি কোনো কুলাঙ্গার এই জমিনে বসে বসে করে কোদার কসম তাওহিদ জনতা চোখ থাকবে না একটা একটা করে জ্যান্ত দফন করা হবে জ্যান্ত দফন করা হবে Yes, Yeah. দোস্ত মহতারাম আল্লাহ বলছেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون রব বলছেন বান্দারে সম্পদের প্রাচুর্যতা তোকে মৃত্যু ভুলাইয়া দিছে আমারে ভুলাইয়া দিছে এক সময় মৃত্যু তোর দৌড় গোড়ায় পৌঁছে যায় তুই বসে বসে হিসাব করস গান গায় যারা গান গায় গান গাইতে গাইতে গয়ে আছে কবরে এক মিনিটের নাই ভরসা গানটা যেই লোক গেয়েছিল এই লোক বলে এই গান গাইতে গাইতে মরে গেছে আমি আল্লাহ তুই যেহেতু কইসি এক মিনিটের ভরসা নাই আমি আল্লাহ দেখাই দিলাম তোরও ভরসা নাই এটাই হচ্ছে আল্লাহ কুমুর তাকা অর্থ বসে বসে টাকা গনে আমাকে আপনাকে ইয়াহুদিন আসারা অপশক্তি কি কামে লাগাই দিছে দেখেন বিভিন্ন লোন প্রজেক্ট অর্থনীতির সাথে সম্পর্কিত যে প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা তারা এসে এসে আপনার কাছে দুয়ারে দুয়ারে ঘুরে অফিসে ঘুরে আপনার ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে কেন স্যার একটা লোন নেন সহজ কিস্তি সুদ কমাই দিছি নাইন পার্সেন্ট পাঁচ বছরে কিস্তি পরিশোধ করবেন খেয়াল করেন কত বড় চক্রান্ত আপনি রাজি হয়ে গেলেন মানে কি বুঝছেন মানে হচ্ছে ওই কুত্তা শয়তান আপনার দেমাগের মধ্যে ঢুকাইয়া দিছে এই পাঁচ বছর আপনি মরবেন না পাঁচ বছরের জন্য আপনার দেমাগ থেকে মৃত্যুর ভয় সরাই দিস আমি কিন্তু আমার কিন্তু খবর নাই আমি লোন নিয়ে নিছি আল্লাহ ওই কথাই বলতেছেন বান্দা আল্লাহ কুমত্তা কাসুর পাঁচ বছর বাঁচবা এই আশায় তুমি আমাকে ভুলে গেছো মৃত্যুকে ভুলে গেছো ক্রিকেট খেলায় বসে পাঁচ ঘন্টার জন্য টেলিভিশন অন করে মানে ওই কুলাঙ্গাররা আমাকে আপনাকে পাঁচ ঘন্টার জন্য ভুলে দিছে আমি এই পাঁচ ঘন্টার মধ্যে মরতে পারি আমি শেষ দেখার অপেক্ষায় কেন ওই যে দুইজনে মিল্লা বাজি ধরছে বাজি আজকে কে জিতবে এক অমক এক অমক মানে কি মানে হচ্ছে খেলার শেষ পর্যন্ত তারা বাজবে এই আশা নিয়েই তো এই বাজি ধরছে তারা আমাদেরকে ভুলে দিছে এই পাঁচ ঘন্টার মধ্যে আমি মরতে পারি চক্রান্তগুলা দেখে গাড়ি লাগবে স্যার সহজ কিস্তিতে একটা গাড়ি দিয়ে দেই অল্প ডাউন পেমেন্ট এক সময় তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ছিল এখন আনতে আনতে তিরিশ পার্সেন্ট স্যার তিরিশ পার্সেন্ট খালি আপনি জমা দেন গাড়ি একটা দিয়ে দেই সহজ কিস্তি প্রতি মাসে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা দিলেই হবে মানি বুঝছেন মানি হচ্ছে এই পাঁচ বছর আপনি বাঁচবেন এই আকিদা আর বিশ্বাস আপনার দেমাগের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে এই পাঁচ বছর আপনি রবের সাথে যোগাযোগের চিন্তা নাই কবরে যাওয়ার চিন্তা নাই এখন বসে বসে দোয়া করেন আল্লাহ ঋণটি পরিশোধ না করে মন মোর দিও না আমার পোলাবেন কষ্ট পাইব তুই লইলি কেন লওয়ার আগে তোর খবর হয় নাই এই পাঁচ বছরে তুই মরে যেতে পারবি হ্যাঁ কিভাবে আমাকে আপনাকে ভুলাইছে চিন্তা করছে ও দোস্ত অথচ হাজরাতে সাহাবা কেরামের হালত কি ছিল আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবি হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রদিয়াল্লাহ তালান আমি আলোচনা লম্ব করব না আমি আগেই বলেছি ইচ্ছা করে এই কাজটা আমরা করেছি একরকম চক্রান্ত আর ষড়যন্ত্র আজকে আমার খবর আছে পরে কি হবে এটা পরে অল্প সময়ে আমাদের টার্গেট ছিল এগারোটার মধ্যে মাহফিল ক্লোজ কিন্তু দেখেছি ভাইয়ের যে উত্তাল তরঙ্গ চলছে শ্রোতাদের মধ্যে এটাকে অফ করা যাবে না চলতে থাকুক এই জন্য আমি কথা লম্বা করব না দুই বছর লম্বা আলোচনা করছি আজকে সংক্ষেপ করে দোয়া করে শেষ করে দিব একটু মনোযোগ দিয়ে অল্প কথাগুলো শোনেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবি হজরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদি আল্লাহ তালান হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালানহুর খেলাফত কালে তাকে গভর্নর নিয়োগ করা হয়েছে সিরিয়ার এক শহর হিমস হিমস নামক শহরের গভর্নর একদিন সিরিয়া থেকে সিরিয়ার একদল লোক আসলো মদিনায় খালিফাতুল মুসলিমিন ওমর উবনুল খত্তাব রদি আল্লাহ আনহুর সাথে সাক্ষাতের জন্যে হজরত ওমর জিজ্ঞেস করলেন এই তোমরা একটা কাজ করো তোমরা হিংসের গরিবদের একটা লিস্ট আমাকে দাও আমি আমার খাজানা থেকে ওই গরিবদের জন্য কিছু উপঢৌকন হাদিয়া তোহফা দিয়ে দিবে হিমসের লোকেরা একটা লিস্ট করছে লিস্টের মধ্যে হজরত উমর খেয়াল করলেন দেখলেন লিস্টের সর্বপ্রথম নাম হচ্ছে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রদি আল্লাহ তালানুর গরিবের লিস্টে সর্বপ্রথম নাম হচ্ছে আমিরের গভর্নরের ও দোস্ত হিমস জ্যানতেন্নগরী ছিল না তৎকালীন সময়ে সিরিয়া হচ্ছে গোটা দুনিয়ার জন্য বাণিজ্য শহর আজকের Bangkok Singapore Thailand Bombay Dubai এই সমস্ত শহরের যেই মর্যাদা তৎকালীন সময়ে সিরিয়ার হিমসের ছিল ওই মর্যাদা আর আমরা জানি ধনী এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের পকেটও ধনী হয় ধনী এলাকার এমপি সাহেবের অবস্থা খুব মোটা দাজা বুঝেন না এই কথাবার্তা না বুঝলে বয়ে থাকেন সমস্যা নাই সব কথা বোঝা লাগবে না অথচ হজরত উমর দেখেন লিস্টের মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে হিংসের গভর্নরের নাম হজরত ওমর জিজ্ঞেস করলেন আমির হুকুম ফকির হুকুম আরে কি অবস্থা তোমাদের আমিরও কি গরিব হিংসের লোকেরা জবাব দিলেন বালা আমিরুনা করুনা হ্যাঁ আমাদের আমির খালি গরিব না আমাদের আমির গোটা হিমসের মধ্যে সবচেয়ে গরিব চিন্তা করা যায় সাহবা একরামের সাথে আমাদের পার্থক্য বুঝে এই এলাকার ভাই এলাকার ভাতিজা আমার আমার অনেকে মামা ডাকে এলাকার মায়া কইরা বাবার শালা বানায় নাই মার শালা বানাইছে চিন্তা করছেন তো ওই মামা যে বানাইছে এই ভাইকনাগর উদ্দেশ্য করে বলি দুলাবাইদেরকে উদ্দেশ্য করে বলি তালুই বেআইন সব সবাই উদ্দেশ্য করে বলতেছি ব্যবসা করেন টাকা পয়সা রোজগার করতেছেন একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আপনাদের এক আপনজন হিতাকাঙ্ক্ষী কোরআনের একটা মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছে একটু শোনেন মনোযোগ দিয়া অল্প সময় হাজরা তোমার চিন্তা করলেন আমার এত বড় বুজুর্গ আমির হিমসেক আমি তার সাথে সাক্ষাৎ করতে যাব হজরত ওমর কাফেলা রেডি করলেন হিমসে যাবেন আমিরুল মিনিন যাবেন হিমসে গভর্নরের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ আকবর হজরত ওমর যখন হিমসে ঢুকলেন হিমসের লোকদের মধ্যে কৌতূহল আনন্দ মদিনা থেকে ওমর আব্দুল খত্তাব আসতেছেন আপনাদের কাছে কি মনে হয় আমরা ওই অনুভূতি আমাদের জাগবে না কারণ খেলাফা আর খলিফার মর্যাদা আমাদের দিল থেকে সরে গেছে যার কারণে হজরত ওমর যখন হিমসে গেছেন সাধারণ মানুষদের কি অবস্থা ওই অনুভূতি আমাদের জাগবে না হজরত ওমর যাওয়ার আগে যে কাজ করছেন মাঝখানে আর একটু রয়ে গেছে ইতিহাস ওইটা একটু শুনেন আমি সংক্ষেপ করতে চাইছিলাম কিন্তু মজার জায়গাটা ছুটে যাবে এই জন্যে হজরত ওমর একজন দুধ মারফত এক হাজার স্বর্ণ মুদ্রা আগে পাঠাইছেন দিয়ে আসো সাইদকে দিয়ে আসো পোটলার মধ্যে একটা ছোট্ট চিরুকুট একটা লেখা দিয়ে দিছেন হাজিহি হাদিয়া من أمير المؤمنين عمر بن الخطاب إلى أمير حمص سعيد بن عامر الجمحي লিখে দিয়ে দিছেন যেটা উমর আব্দুল খত্তাব আমিরুল মুমিনিন উমর পক্ষ থেকে এই এক হাজার স্বর্ণ মুদ্রা হিমসের গভর্নরের জন্য এটা হাদিয়া দুধ যখন হিমসে পড়ছে হাদিয়া যখন ইবনে আমের সামনে পেশ করছে পোটলা খুইলা ওই স্লিপ দেইখা হাদিয়া স্লিপ দেইখা সাথে সাথে সাইদ পড়ে উঠলেন ইন্না আলিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন বলেন হাদিয়া পায়া কি ইন্না আলিল্লা পড়ার কথা না আলহামদুলিল্লাহ পড়ার কথা আপনারা কি করতেন এত বড় একটা হাদিয়া পাইলে এক হাজার স্বর্ণ মুদ্রা বুঝেন প্রায় কোটি টাকা এত বিশাল অঙ্কের টাকা পাইয়া ইন্নালিল্লা তো পড়ার কথা না আপনারা কি করতেন জানি না আমি কি করতাম শুনেন পুটলারা লইয়া ভিতরে যাইয়া বৌরে সহল আফাইতা আমি আমারটা শুনাইলাম আপনারা কি করতেন আমি জানি না হাদিয়া তো হারাম কিছু না এটা তো হালাল অথচ আল্লাহর নবীর সাহাবি কি পড়লেন ভিতরে বিবি আওয়াজ শুই না ভয় পাওয়া গেছে কিরে মদিনা থেকে দূত আসলো কি খবর নিয়ে আসছে জিজ্ঞেস করলো আকুতিলা উমর আব্দুল খত্তাব এইভাবে ইন্নালিল্লাহ কেন বললেন মদিনা থেকে কি কোনো মারাত্মক খবর আসছে নাকি যে ওমর উপর খত্তাব শাহাদত বরণ করছে নাকি সাইদ জবাব দেন না না ঘটনা তা না তো বিবি বলেন তাইলে এইভাবে ইন্নালিল্লাহ কেন পড়লেন আকুতিলাল মুসলিম মারিকা তাইলে মুসলমানরা কি কোনো যুদ্ধে ব্যাপক শাহাদত বরণ করেছে না ঘটনা তাও না বলে তাইলে কি আপনি কেন ইন্নালিল্লা পড়লেন এইভাবে হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদি আল্লাহ তালানহ জবাব দিচ্ছেন এ মুসলমান জবাবটা খেল করেন জবাবটা খেল করেন সাঈদ ইবনে আমের আল জুমাহি জবাব দিচ্ছেন উদখিলাত আলাইয়া দুনিয়া আল ইহলা কি আখিরাতি আমার ঘরের ভেতরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখেরা ধ্বংস করার জন্যে আল্লাহর নবীর সাহাবি ও বিবি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট বলে কি বলেন বলে আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে তুমি এই এক হাজার স্বর্ণ মুদ্রা এখনই গরিবদের মধ্যে বিলাই দিবা রাজি কহ কোনো সমস্যা নাই বিবি তো সাহাবির বিবি বিবি কে আমার আর আপনার বিবি আপনাদের বিবি কি করবে আমি জানি না আমারটার খবর শুনে রিস্ক নাই আমারটা তো কাছে নাই গুলা কাছে আছে আমি আপনাদের কথা কইতে রাজি না আমারটা কি বলতো ভিতরে ডাক দেয় এদিকে আসেন ওয়াশিং মেশিনটা পুরান হয়েছে আপনার নজরে পড়ে না এই যে ফ্রিজের নিচে দিয়া টপকায় টপকায় পানি পরে জং পইরা ছিদ্র হয়ে গেছে খবর নাই আপনার শাড়ি দেন না কয় বছর একটা দামি থ্রি পিসের কথা বললেই খালি বুঝান যে এত পুষ্পাচার দরকার নাই সবর করেন এখন একটা হাদি আসছে এখন দান করার লিগে অস্থির হয়ে গেছেন শুনেন অর্ধেক করেন আপনারটা আপনি দান করেন আমারটা আমি রেখে দিলাম আমার বিবি তো ওই কথা কইতো আপনাকে বিবি তো কইতো হ দান যা আছে করেন ঘরে যেগুলো আছে এগুলাও দান করেন ঠিক না না হ ঠিক আল্লাহ আকবার জেসকাল লাগে তেসকা দোস্ত মাঝে মধ্যে আমাদের কাছে আসে হুজুর একটা তাবিজ দেন কি সমস্যা তো বউ কেমন কেমন জানি করে আমি কবিস তুই যে আরো বেশি তেমন তেমন করো সেটা কি বউ জানে তুমি সাহাবি আল্লাহ বউ দিব সাহাবিয়া তুমি ওই ফেসবুক চালাও আল্লাহ বউ দিবে চারজনের লোকের লিঙ্ক আছে তুমি লিঙ্ক যোগাইবা আল্লাহ এটারে কি পবিত্র রাখবে নাকি ওইটারও লিঙ্ক তোমার থেকে বেশি হয়ে যাবো আস্তে আস্তে কথা ঠিক তুমি যুগ পড়নেওয়ালা হও বউ যুগ পড়নেওয়ালা হয়ে যাবে তুমি কান্নেওয়ালা হও বউ কান্নেওয়ালা হয়ে যাবে তুমি হবা বাটপার বউরে যাইবা রাবে অবশ্রী কামাইব না তুমি আবুল হাব বউ উম্মে জামিল তুমি মোহাম্মদ হও বউ আল্লাহ যাবা নাই দিবেন কথা ঠিক কিনা এটা আল্লাহর ওয়াদা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইবাতু লিত-তাইবিনা ওয়াত-তাইবুনা লিত-তাইবাত তুই যে সা বউইসা সোজা তরজমা আল্লাহু আকবার হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির বিবি সাথে সাথে পোটলা হিমসের রাস্তায় বের হইয়া যায় গরিব যারে পায় তারই বিলায়া বিলায়া ঘরে আইসা বলে আমার কাম শেষ এক হাজার স্বর্ণ মুদ্রা গোটাটাই আল্লাহর রাস্তায় দান করে আসছি মদিনা থেকে যেই দুধ আসছে এই দুধ কয় আল্লাহ কই আইলাম এইরকম বুজুর্গ এই জায়গায় পড়ে দিছে তাড়াতাড়ি মদিনার দিকে রওনা হয়েছে যাই হজরত কে বলতেছে হুজুর কই পাঠাইছেন এইরকম জাহেদ মুক্তাকি পরহেজগার আমার জিন্দিগিটা আমি দেখি নাই হজরত ওমর তখন বললেন এই কাফেলা রেডি করো আমি আমার সাহিদকে দেখতে যাব খুশি ওমরের যখন হিমসে ঢুকছেন হিমসের লোকের জটলা আমি মিলে আসছে এইরকম মজমা জমে গেছে সবাই বসছেন হজরত ওমর বসছেন সাথে সাঈদ ইবনে আমির জুমাহি বসা হজরত ওমর লোকদেরকে জিজ্ঞেস করলেন এই তোমাদের আমিরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ টভিযোগ আসেনি চিন্তা করেন ইসলামী খেলাফাতের কি সৌন্দর্য এই যুগে যদি কোন নেতা আইসা পাতি নেতার ব্যাপারে জিজ্ঞেস করত এই এই নেতার বিরুদ্ধে তোমাদের কারো কোনো অভিযোগ আছে তো মানুষগুলা মাথা নিচু করে বলতো হ আমি এখন দাঁড়াইয়া অভিযোগ করি আর সকালে হইয়া করি কথা ঠিক কিনা কিন্তু এটা তো ইসলামী খেলাফা এই ভয় কারো দিলে নাই আল্লাহ আকবার ঠকতে থাকো আরো ভালো করে ঠকতে থাকো ভোট ভালো করে ভোট কপালে যখন খারাপই আছে বোটই দিবা ইসলামী খেলাফতের আওয়াজ ওঠানো তোমাদের কপালে নাই আহা কি সৌন্দর্য হজরত ওমর যখন বললেন এই তোমাদের আমিরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে কিনা আহারে টপ টপ টপ টপ করে একজন একজন দাঁড়ানো শুরু করছে আছে আছে হজরত তোমার কয় শুনলাম কি পাইলাম কি বুঝলাম না কিছু কি শুই না আইলাম এখন দিয়ে অভিযোগের শেষ নাই ভাই আর খারিস না কয়জন চারজন দাঁড়াইছে আচ্ছা ঠিক আছে রাখ একজন একজন করে কথা বল প্রথম জনকে জিজ্ঞেস করেন এই বলো তোমার কি অভিযোগ আমিরের বিরুদ্ধে মুসলমান খেয়াল করো প্রথম জন অভিযোগ করতেছে আমিরুল মিনিন আমাদের আমিররে আমরা দিনে তো পাই কিন্তু রাত্রে খুঁজা পাই না দিনে পাই রাতে পাই না তুমি এমন নেতারই ভোট দাও দিনও নাই রাতও নাই শুক্রও নাই শনিও নাই মাসকে মাস খবর নাই বছরকে বছর খবর নাই নির্বাচনের আগে দিয়া টুপিটা লাগাই হাসান বসে হইয়া সামনে কথা ঠিক দিতে থাকো ভোট ধোকা কত আর খাইবা খাও ইসলামী খেলাফতের সৌন্দর্য জনগণ আমিরের বিরুদ্ধে অভিযোগ করছে দিনে তো পাই রাত্রে পাই না হজরত অমর কয় সাইদ কি খবর মানুষ বলে তোমার রাত্রে খুঁজা পায় না কি করো জবাব দাও কি কাম করো জবাব দাও মারাত্মক অভিযোগ হজরত সাইদ জবাব দিচ্ছেন আমির হায়াতি বাইনা রব্বি ও বাইনা ইবাদি আল্লাহ আকবর আমি আমার জীবনটারে দুইটা ভাগ করছি এক ভাগ আমি আমার রবকে রাতে দেই আর এক ভাগ রবের বান্দাদেরকে দিনে দেই আর মুসলমান তোমার সারাদিন তোমার রবের টাইম দেওয়ার সময় হয় না ফেসবুকে ইন্টারনেটে টাইম দাও তোমার হাতে টাইম আছে ইউটিউবে টাইম দাও তোমার হাতে টাইম আছে অথচ তোমার মালিক তোমারে ডাকছে প্রতিনিয়ত ডাকছে মালিককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই বন্ধু যখন একবারের জায়গায় দুইবার কল দেয় যখন ধরতে পারো না পরে ফোন লিস্ট দেখে যখন দেখো বন্ধুর কল দুইবার আসছে কল ব্যাক করার জন্য অস্থির হয়ে যাও কথা ঠিক কিনা অথচ তোমার মালিক তোমারে প্রতিদিন পাঁচবার কল দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর হাই আলা হাই আলাল কল তো তুমি দেখো কলের রিংটোন আওয়াজও কানে আসে অথচ মালিকের কলটা একটু ধৈরা মসজিদে যাওয়ার তৌফিক তোমার হয় না তুমি কত বড় জালি আরে মুসলমান একটা গাছের দিকে তাকায়া দেখো তোমার কাছে মনে হয় গাছটা সোজা দাঁড়াইয়া রয়েছে না গাছটা সোজা দাঁড়াইয়া রয়ে নাই গাছটা দাঁড়ায় দাঁড়ায় তার রবের তেজবি পড়তেছে সুবাহান সুবাহান রব বলেছেন জমিনের সব তার রবের তসবি পড়ে ওই তসবি তুমি বুঝো না গাছ তসবি পড়ে একটা কুকুর তুমি দেখো নিকৃষ্ট প্রাণী তুমি লাঠি দিয়া দৌড়ারি দাও ও মুসলমান তোমার খবর নেই ওই কুকুরটার রুকুর হালতে তার রবের তসবি পড়ে আহ বিচ্ছু তুমি দেখো সাপ তুমি দেখো তোমার কাছে মনে হয় এটা বিষাক্ত প্রাণী কিন্তু তোমার খবর নাই ওই সাপ বিচ্ছু রুকুনা সেজদার হতে তার রবের তেজবি পড়ে আহা মুসলমান যেই রব তোমার এত এত নিয়ামতে ধন্য করলেন ওই রবের টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি আমি আমার হায়াতটারে দুইটা ভাগ করেছি আমিরুল মুমিনিন রাতে আমি আমার রবকে টাইম দেই আর দিনে রবের বান্দাদেরকে টাইম দেই হাজরাত অমর আব্দুল খাত্তা বুঝছেন কারবারটা কোন জায়গায় পেস লাগছে এইবার দুই নম্বরে বললেন এই তোমার কি অভিযোগ কও বলো তোমার কি অভিযোগ দুই নম্বর জন অভিযোগ দেয় আমিরুল মিনিন আমগো আমির সাপ আমগো গভর্নর মাসে একদিন অফিসে আসে না কয়দিন মাসে কয়দিন একদিন আর তুমগো নেতার তো বৈধভাবে সপ্তাহে দুই দিন ছুটি কয়দিন এরপর আর কত দিবস আছে এই দিবস ওই দিবস ওই দিবস আহারে কয়দিন পরে কি কি দিবস বাইর হয় আল্লাহ জানে আমি বড় আশঙ্কা আর আতঙ্কে আছি কার বিয়া দিবস নিয়ে জাতীয় দিবস ঘোষণা হয়ে যায় বাপসাপ যা অবস্থা পোলাপায় এখন কত দিবস যে বাইর হইতেছে আহ দিবসের ঠেলায় নতুন দিবস আয়া বসে এখন চলতেছে বিশ্ব কুত্তি দিবস কদিন হয়ে গেল গেছে না বলবেন জানো না তোমরা কি কও এটারে কি দিবস ভালোবাসা দিবস কও না আমি এটার নাম দিছি বিশ্ব কুত্তাকুতি দিবস কারণ বৈধ ভালোবাসা তো ঘরের ভিতরে হয় ওপেন ভালোবাসা কুত্তার হয় কার রাস্তায় রাস্তায় ভালোবাসা বিনিময় সবচেয়ে বেশি করে কোন প্রাণী কাজী যে সমস্ত মানুষরা ওই কুত্তার আচরণ করবে এটা তো মানুষ না এটা তো কুত্তা তাসলিমা যেমন নিজের বলছে আমি কুত্তা বলছিল না মনে আছে আমি বহু বয়ানে বলেছি তার বইয়ের মধ্যে লেখেছে এই পেট আমার আমার পেটের মধ্যে সন্তান আমি যেখান থেকে খুশি সেখান থেকে নেব কার কি বলার আছে আমি হ হ্যাঁ, এটাই তো তোমার এই জন্যই কুত্তা কই কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা মানুষে নেয় না কুত্তায় নেয় কি একটা কুত্তি কতক্ষণ ঠিক কিনা আমার ভাই বলে গেছে এই সমস্ত তাস্তিমার জিন্দিগিতে এই বাংলার জমিনে পা দিতে পারবে না ইনশাআল্লাহ আমি বলি কি আরেকটা সবাই তো আর এক কথা বলবে না আমি বলি আরেকটা সিরা গুলা সব ফালাইয়া দেন হ্যাঁ আজকে আছে জমাইবেন এই নিয়তে যে ওইটাই আইলে ওইটারে এই সিরা জুতা দিয়া পিডামু তাইলে এই সিরা জুতা গুলা জমাইলেও সব একটা নতুন আবাদত শিখাইয়া দিলাম সিরাজুতা জুতা ফালাইবেন না ওই নিয়তে রাখবেন যে আল্লাহর নবীর দুশ্মন যেটাই পামু এই জুতা দিয়ে পিটাম আমার তো ওপেন কথা ওপেন বক্তব্য আমার কি হবে হবে ওই পরোয়া নাই বাংলাদেশের কি আইন আছে কারণ আছে ওই পর আমার নাই আমার সামনে যদি আমার নবীকে কোন কুলাঙ্গার গালি দেয় কোথার কসব আমি ওই কুলাঙ্গারকে খুন করে ফেলবো খুন করে ফেলবো বাংলাদেশের আইনে আমার ফাঁসি হবে তাই না আল্লাহর আইনে আমি জান্নাতি আল্লাহ আকবর ও মুসলমান আল্লাহর নবীর সাহাবির ওই বক্তব্য দিতেন হজরত খাব্বাবকে যখন শুনিতে চড়ায় বলেছিল খাব্বাব একবার কও তোমার জায়গায় তোমার নবীরে বসায় দেই খালি একবার ইয়েস কও আরে গাদায় কই কি আমারে একশোবার শুনিতে চড়াইলো তো আমি রাজি ওমন আমার নবীর পায়ে একটা কাটা লাগুক আমরা তাদের উত্তর সরি কত একবার কে যদি সুযোগ থাকতো একবার ফাঁসি দিবা আবার জিন্দা হবে আমি তো বলবো হাজার বার আমার নবীর ইজ্জত রক্ষায় জীবন দিতে প্রস্তুত ইনশাল্লাহ হাজরাত অমর জিজ্ঞেস করলেন এই কি অভিযোগ কৌ কামির মাসে একদিন অফিসে আসে না এ আমার মা বোনরা মনোযোগ দাও এই কথাটায় তা কাসুর প্রাচুর্যতার প্রতিযোগিতা এটাও একটা বিষয় হজরা তোমর জিজ্ঞেস করলেন সাইদ প্রতিদিন আসো ঠিক মাসে বলে একদিন আসো না অফিসে ঘটনা কি একদিন কি কাম করো হজরত সাহিদ ইবনে আমের আল জুমাহিস হিমসের গভর্নর তার পরিচয় কি কথা বলেন হিমসের গভর্নর ধনী এলাকার গভর্নর তিনি জবাব দিচ্ছেন আমিরুল মিনিন আমার তো এক্সট্রা কোনো কাপড় নাই আমার দুইটা চাদর একটা পরি আর একটা গায়ে দিই এক মাস পর্যন্ত কোন রকমে চালাই এক সময় গেলে গন্ধ বের হয় কি করব। প্রশাসনিক কাজ চালাইতে হয় মানুষের সাথে মিশতে হয় ওই জন্যে মাসে একবার নিচেরটা ধুইয়া উপরেরটা পরি ওইটা যখন শুকায় আবার ওইটা পরি নিচেরটা আবার ধুয়ে দেই এমন করতে করতে আমার সারাটা দিন চলে যায় অথচ বিশেষ করে এই অঞ্চলগুলোতে এই প্রবণতা বেশি তাকাসুর তাকাসুর বুঝাচ্ছি প্রতিযোগিতা কাটছে কেউ উঁচু যাবে বিশেষ করে আপনাদের এই পুরান টাউনগুলোতে নতুন ঢাকা নয় পুরন ঢাকার হালত বলছি আমার জানা আছে প্রত্যেকটা ঘরে আলমারি চেক করেন আমাদের মা বোনদের এক একটা আলমারি যেন এক একটা মিনি জামা কাপড়ের দোকান কথা ঠিক কিনা জামাই কামাই করে চলতে চলতে তার পায়ের স্যান্ডেলের জুতা নিচে দিয়া ক্ষয় হইয়া এইরকম টাকলা মাতার মতো ছিদ্র হইয়া যাক এতে কোনো সমস্যা নাই প্রতি ঈদে আমার কিন্তু দুই তিন সেট করে লাগবেই লাগবে সারা মাস বসে বসে দেখে ফ্যাশন হাউসগুলা কি কি ডিজাইন বাড়ি করছে ওই ডিজাইন কাটছে কাটটা দামি ওই রকম দামি প্রতিযোগিতা প্রতিযোগিতা কাসুর প্রতিযোগিতা কাটছে কাটটা কত দামি হবে ও মুসলমান মা বোনরা এটা মুসলমানদের পরিচয় নয় আল্লাহ আল্লাহ তালা বলছেন আহারে আল্লাহ কুমত্তা কাসুর এই বাড়তি কার চেয়ে কার বেশি হবে এই প্রবণতা তোমাকে তোমার রব ভুলে হজরত ওমর বুঝলেন ঘটনা কোন জায়গায় তিন নম্বর জন্য বললেন এই তোমার কি অভিযোগ বলো তিন নম্বর জন জবাব দিলেন আমির মিনীন আমার অভিযোগ হচ্ছে আমাদের আমির প্রতিদিন না মাঝে মধ্যে প্রতিদিন না মাঝে মধ্যে অফিসে বসতে এক দুই মিনিট দেরি করে টাইম মতো আসে না আর আমাদের নেতারা তো রং সাইড দিয়ে যায় অফিসে টাইম মতো যায় না কোন সাইড দিয়ে যায় রং সাইড দিয়ে যায় কদিন পরে পরে ধরা পড়ে রং সাইড দিয়ে গাড়ি চালাইছে ওই যে বাচ্চারা যখন আন্দোলন শুরু করছিল স্কুলের ছাত্ররা স্লোগান দিত খালি উল্টা পাল্টা অশ্লীল কথাবার্তা কয়া পুলিশ কোনেই পুলিশে ধরছে আর্মিদেরকে ধরছে সচিবদেরকে ধরছে ডাক্তারদেরকে ধরছে এমপি মন্ত্রীদেরকে ধরছে মনে আছেন আপনাকে স্কুলের কচিকাচা বাচ্চারা তখন দেখা গেছে কতজন কত রকমের অন্যায় অত্যাচার করে রাস্তার মধ্যে নেতারা এইভাবে যায় অফিসে যায় কোন রকম একটা সাইন দেওয়া যায় প্রকল্প পরিদর্শনে এলাকায় নিজের আপনজনদেরকে নিয়ে ঘুরে বিভিন্ন প্রোগ্রামে যায় অফিসে কে করে সেলা সামুন্ডাদের অভাব নাই আর ওই সেলাদের হাতে দায়িত্ব ছাইড়া দেওয়া আসার কারণে প্রত্যেকটা চেলা মোটা তাজা হইতে হইতে হইতে হইতে আগে মানুষ বলতো আঙ্গুল ফুইলা কলা গাছ এখন সম্পদের হিসাব নিলে দেখা যায় আঙ্গুল ফুইলা আর এখন কলা গাছ হয় না এখন আঙ্গুল ফুইলা পাহাড় হয়ে যায় এত পার্থক্য আঙ্গুল ফুইলা কলা গাছের যে পার্থক্য এখন এর পার্থক্য আর এই পর্যায়ে নাই পাঁচ বছর গেলেই দেখা যায় হ্যাঁ আর মোটা নাই এখন পাহাড় হয়ে গেছে কথা ঠিক কিনা কারণ কি এগুলা ওই যে সুযোগ দিয়ে রাখছে নেতায় আমার সময় নাই তোরা খা কইরা খা অথচ আল্লাহর নবীর সাহাবির বিরুদ্ধে অভিযোগ মাঝে মধ্যে এক দুই মিনিট দেরি হয় হাজরা তোমর জিজ্ঞেস করলেন সাইজ জবাব দাও মাঝে মধ্যে অফিসে আসার জন্য এক দুই মিনিট কেন দেরি করো আসামির কাঠগড়ায় হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি পাবলিকদের আসামি কাঠগড়া জনগণের কাঠগড়ায় হজরত সাঈদ কি জবাব দিচ্ছেন মনোযোগ দেন হজরত সাঈদ জবাব দিচ্ছেন আমিরুল মিনীন আমি তো গরিব মানুষ আমার ঘরে তো কোনো কাজের লোক নাই আমিরের ঘরে বলে কোনো কাজের লোক নাই দেখছেন অবস্থা আর আমগত নেতার ড্রাইভারেরও কাজের লোক থাকে দারোয়ানেরও সচিব থাকে এদিন একজন জিজ্ঞেস করতেছে আমার সামনে যে তুমি কি নেতার পিএস না পিএস এর পিএস হ্যার নিচের ডা আমার সামনে আস্তে আস্তে ওখানে আমি আর নিচের ডা আর নেতার পিএসও না পিএস এরও আবার পেঁয়াজ আছে আমি হেডাও না কোনটা ওই পেঁয়াজের নিচেরটা আমি কি মূলা পচা মূলা সমাজের এগুলো পশামুলা এগুলাই এই পাতি নেতাগুলাই যত ঝামেলা করে হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রদি আল্লাহ তালানহ জবাব দিচ্ছেন আমিরুল মিনীন আমি তো গরিব মানুষ আমার তো কিচ্ছু নাই আমার ঘরে কাজ করার মতো কেউ নাই আমি আর আমার বিবি বিবিও রাতে রবকে সময় দেয় দিনে উম্মতের খেদমতে ব্যস্ত থাকে আমাদের ঘরে রান্না বান্না করার কেউ নাই স্বামী স্ত্রী রাতে এবাদতের পর ফজরের নামাজ পড়ে মাঝে মধ্যে এইরকম রান্নার মধ্যে একটু দেরি হয়ে যায় দুইজনে মিল্লা রান্না কইরা সকালে খাইয়া বের হই আর সারাদিন খাই না ওই একটু খাওয়া ওইটা তৈরি করতে গিয়া মাঝে মধ্যে এক দুই মিনিট দেরি হয়ে যায় হাজরত উমর আব্দুল বুঝছেন কোন জায়গায় পেস এইবার কয় ঠিক আছে শেষ শুনি বল তোর কি সমস্যা বলে আমি মিনিট আমাদের আমিরের একটা খারাপ অভ্যাস কি সেটা সেটা হচ্ছে মাঝে মধ্যে অফিস করার সময় বেহুশ হয়ে যায় এটা তো মারাত্মক সমস্যা কারণ ইসলামী শরিয়া ইসলামী ইমারত ব্যবস্থা খেলাফত ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি দুইটা বিষয় হচ্ছে দুইটা যোগ্যতা হচ্ছে বাস্ততানফিল এলমি বাস্ততানফিল জিসমি জ্ঞানও থাকতে হবে আবার শারীরিক সক্ষমতাও থাকতে হবে আফসুস বড় আফসুস আমাদের এখন এই দুইটার একটাও লাগে না লাগে হচ্ছে লাঠিয়াল বাহিনী যারা আছে টাকা পয়সা যারা আছে হেই নেতা সমস্যাটাই জায়গায় নাই যোগ্যতা নাই লেখাপড়া নাই হাজি সেলিম সাহেবের সরল স্বীকারোক্তি মনে আছে কিনা আপনাদের মাননীয় স্পিকার এই সংসদে দুইজন মূর্খ একজন আমি আরেকজন খালেদা জিয়া মনে আছে সরল স্বীকারোক্তি তার আচ্ছা খালেদা জিয়াটা এটা তো সে বলছে ওইটা মাইনা নেওয়া তো দলিল লাগবে কিন্তু সে নিজেরটা যেটা বলছে আমি আর অমুক আমি যত ঠিক আছে ওইটা ওইটার জন্য দলিল লাগবে নিজেরটা নিজে স্বীকার করছে তার দলিল লাগে না কি বোঝা গেল এই সমাজের নেতা হওয়ার জন্য শিক্ষা এটা কোনো ফ্যাক্টর না অ্যাক্টর হওয়া শর্ত যে যত নাটক করতে পারে সেই নেতা যোগ্যতা কোনো ফ্যাক্টর নয় অ্যাক্টর হওয়া হচ্ছে মূল বিষয় অথচ ইসলামী শরিয়ার জন্য এটা মৌলিক একটা বিষয় জ্ঞান থাকতে হবে ক্ষমতা পরিচালনার জন্য এক নম্বর দুই নম্বর শারীরিক সক্ষমতা থাকতে হবে বুড়া হইতে হইতে হইতে হইতে কথা বের হয় না সংসদে দেখেছি একজন বুড়ি বানান কইরা পড়তে পড়তে আহারে মহিলার যদি দাঁত যদি থাইকা থাকে ওই সংসদে যেই প্রতিবেদন তিনি পাঠ করছেন বানান কইরা কইরা আমি নিশ্চিত তার ভিতরের দাঁত নইরা টইরা শেষ হয়ে গেছে কাপড় চোপড় নষ্ট করে নাই যদি প্যাম্পাস না পেরা থাকে আর নাইলে কিছু একটা হয়েছে আমি নিশ্চিত কারণ তার চেহারা তার বডি ল্যাঙ্গুয়েজ ভিতরে যে কি গন্ডগোল চলতেছে এটা তো বোঝাই যায় face is the index of mind ভিতরে সব তো ভুইটা উঠছে আ শুকাইয়া একটু পানি যদি কেউ খাওয়াইতে পারত কিসের আলামত এগুলা এগুলা কেয়ামতের আলামত অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাওয়া ইদা অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাওয়া কেয়ামতের আলামত হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি বেহুশ হয়ে যায় হজরত ওমর তো খুব খেপে গেছেন সাঈদ এইরকম মারাত্মক রোগে তুমি আক্রান্ত আমাকে কেন জানাও নাই এই সমস্যা নিয়ে তো নেতৃত্বে কেউ থাকতে পারে না হজরত সাঈদ ইবনে আমের চোখ ঢল ঢল অশ্রু পড়ে পড়ে আমি মিনি আমার কোনো রোগ নাই এই যে বেহুশ হই এটা আমার কোনো রোগ না এটা এক চরম বাস্তবতা কি সেটা বলে আমি তখনও মুসলমান হই নাই মক্কায় হজরত খাব্বাব ইবনুল আরিফ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছে কালিমা গ্রহণ করার অপরাধে মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল খাব্বাবকে শুলিতে চড়াইয়া হত্যা করা হবে শুলি বুঝেন একটা গাছ কাঠ এটারে সোজা বসায় ওটাকে চোখা করা একদম চোখা উপর দিয়া মাটিতে পুঁতে পুইতা একজন জীবন্ত মানুষকে ওই চোখা কাঠটার উপর বসায়া দেওয়া হয় পায়খানার রাস্তা দিয়ে ওই গাছটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে ঢুকতে থাকে মানুষটা চাপে চাপে নিচের দিকে ডাবতে থাকে আর ওইভাবে মৃত্যুবরণ করে এটা হচ্ছে সুরি হাজরত খাবের জন্য মক্কার মুশ্রিকরা সিদ্ধান্ত নিল খাব্বাবকে শুলিতে চড়াইয়া হত্যা করবে হজরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলছেন আমিরুল মিনিন আমি তখনও মুসলমান হই নাই আমি স্থির দাঁড়াইয়া দাঁড়াইয়া খাব্বাবের হালত দেখতেছিলাম হারে তার চেহারার মধ্যে একটুও একটুও পেরেশানির কোনো ছাপ নাই খুশি শুলিতে চড়াবে খুশি খাব্বাবকে মুশ্রিকরা জিজ্ঞেস করলো খাব্বাব জীবনের শেষ মুহূর্তে তোমার কোন আরজিয়ার আবদার যদি থাকে খাব্বাব জানাইতে পারো ফাঁসির আসামের জিজ্ঞেস করে লাস্ট কি চাও তুমি একটা বলো কি চাও খাব্বাবকেও জিজ্ঞেস করা হয়েছে খাব্বাব তুমি কি চাও হজরত খাব্বাব জবাব দিয়েছেন আমাকে শেষবারের মতো আমার রবের কুদরতি পায়ে একটু সেজদা দেওয়ার সুযোগ দিয়ে দাও দুই রকাত নামাজ পড়ার সুযোগ দাও আমাকে হজরত হাব্বাব নামাজে দাঁড়ায় গেছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি বলেন আমি মুসলমান না কিন্তু এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেছি কত বড় কলিজা তাদের কি প্রশান্ত দিল কি প্রশান্তি তারা অনুভব করছে এই রকম মুহূর্তে মৃত্যু সামনে হাজির এই মুহূর্তে তাকে শুলিতে চড়ানো হবে চিৎকার চেঁচামেচি করার কথা অথচ মানুষটা প্রশান্ত হৃদয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে না মা আছেন বলে কি চমৎকার নামাজ আমিরুল মিনীন কি চমৎকার নামাজ যিনি দর্শক তিনি বলছেন কি চমৎকার স্থির নামাজ অথচ খাব্বাব নামাজ শেষ কইরা বলতেছেন এই আমি কিন্তু নামাজটা একটু তাড়াতাড়ি পড়লাম যেন তোমরা এমনটা মনে না করো মৃত্যুর ভয়ে আমি টাল বাহানা করতেছি যে দর্শক সে বলে এমন নামাজ স্থির সুন্দর চমৎকার আর যিনি পড়েছেন তিনি বলেন আমি তাড়াতাড়ি করলাম যেন তোমরা সন্দেহ না করো আমি মৃত্যুর ভয়ে টালবাহানা করতেছি দুই রকাত নামাজের পর কাফেররা দেখলো যে না হ্যাঁ তো মরার জন্য রেডি এরা এইবার আটকানো যায় কোন রাস্তায় দেখি তো আয়সা ওই প্রস্তাবটা দিছে খাব্বাব তোমার কাছে একটা প্রস্তাব দেই সেটা হচ্ছে তুমি খালি ইয়েস বলবা ইয়েস বললেই বাস ওকে তুমি খালি হা বলবা প্রস্তাব হচ্ছে মদিনা থেকে তোমার নবীকে তোমার জায়গায় শুলিতে চড়াবো তুমি খালি হা বলবা তোমাকে ছেড়ে দিব হজরত হাব্বাব জানেন মদিনায় রসুল যাদের মধ্যে থাকেন তারা জিলাপি খাওয়া কে রসুল না খাব্বাব জানেন মদিনা থেকে রসুল কে আইনা শুলিতে চড়ানো এটা কেয়ামত সম্ভব এটা সম্ভব না খাব্বাব জানেন এটা জানবা সাহাবিরা মদিনায় থাকে সাহাবিদের শরীরে এক ফোটা রক্ত থাকতে নবীর গায়ে কেউ টাচ করবে ওই হিম্মত দুনিয়ার কোন শক্তির ছিল না খাব্বাব জানেন নবীকে আনা সম্ভব না খাব্বাব জানেন জানা সত্ত্বেও খাব্বাব বলেন নাই যে ইয়েস হ্যাঁ আমার নবীরা না চড়াও আমারে সাইরা দাও এই কথা বলেন নাই বলে অসম্ভব আরে আমার নবীকে আমার জায়গায় শুলিতে চড়াও তার দূরের কথা আমাকে যদি শতবার শুলিতে চড়ায় তাও আমি এটা কবুল করব না আমার নবীকে হত্যা থাক দূরের কথা তার পায়ে একটা কাটা বিদ্যে আমি খাব্বাব এটা বরদাস্ত করতে পারবো না আশেখের রসুল কারে কয় বুঝছ বিশ্ব আশেখের রসুল সম্মেলন কইরা মুরিদদের নজরানা কবুল করার নাম আশেখের রসুল না আশেখের রসুল হচ্ছে বুকের তাজা রক্তগুলো ঢেলে দেওয়ার নাম কথা বলেন ঠিক কিনা এজন্যই তো আমরা হুঙ্কার দেই আমরা জিলাপি খাওয়া আশিকা চল না আল্লাহ নবীর দুশ্মনরা শুনে রাখ এখনো বাংলাদেশে কোটি কোটি তৌহিদ জনতা বেঁচে আছেন যারা আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় নিজের তাজা রক্তগুলো রাজপথে ঢেলে দিতে প্রস্তুত আছে ঢেলে দিতে প্রস্তুত আছে কথা বলেন আল্লাহ তাআলা বলেন দোস্ত আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন অচিরি টের বাবা কি করতেছো খুব শিগগির জানবা ও মুসলমান খুব শিগগির জানবা তুমি যা করছো এর রেজাল্ট কিন্তু খুব শিগগির পাওয়া যাবা সুম্মা কাল্লা সৌফাতা আলামুন আল্লাহ বলছেন বান্দারে তোরে সতর্ক করার জন্য আমি কথাটা আবারও বললাম অচিরেই তুই টের পাওয়া যাবি আমার নাফরমানির শাস্তি কত কঠোর হতে পারে অচিরেই টের পাওয়া যাবে كلا لو تعلمون علم اليقين لترضن الجحيم ثم لترضنها عين اليقين আমি এই তিন আয়াতের তর্জমা করব না আমাকে তাইলে কবরে ঢুকতে হবে হাসরে ঢুকতে হবে জাহান নামে ঢুকতে হবে শুধু এতটুকু বুঝেন আল্লাহ তালা বলছেন একদম চক্ষুষ তুমি দেখবা সামনে থেকে দেখবা স্পর্শ হবে তোমার জাহান নামের শাস্তি কত ভয়ঙ্কর তুমি টের পাবা শেষ আয়াতের তফসির তর্জমা একটু করে আমি শেষ করে দিব আল্লাহ তালা বলছেন এর আমার বান্দা আমি তোকে যতগুলো নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ কড়ায় গুন্ডায় বুঝে নিব মনে রাখিস আমি হিসাব নিব তোকে এই চোখ দিয়েছি তো এই চোখ দিয়ে আমার কালাম পড়েছিস না টেলিভিশন দেখেছিস আমি চোখের হিসাব নিব আমি এই হাত দিয়েছি এই হাত দ্বারা অন্যায়ের বিরুদ্ধে তুই রুখে দাঁড়িয়েছিস না এই হাত দ্বারা খোঁচায় খোঁচায় মানুষের পকেট কেটেছিস আমি তোর এই হাতের হিসাব নিব আমি তোকে পা দিয়েছি এই পা দিয়া নামাজের জন্য গিয়েছিলি না এই পা কোনার দিকে বাড়িয়েছিলি আমি কদমে কদমে হিসাব নিব আল্লাহ তারা বলছেন ও দোস্ত এই জন্যে আমরা বলি গুণা করার সময় একটু মাথার মধ্যে এই চেতনাটা একটু ঢুকায় দাও যুবক যুবকরাই বেশি আমি চেহারা দেখে বুঝছি শেষ কথা তোমাদের জন্য এক ভাই একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে এই একটা ফরিয়াদ তোমাদের কাছে আল্লাহর হস্তে হাত জোর করে বলে যাই হাত জোর করে বলে যাই গুনার দিকে যখন পা বাড়াও এখন থেকে মাথার মধ্যে ওই কথাটা ঢুকায় নাও খোদার কসম যদি দিল আর দামাগের মধ্যে এই কথাটা ঢুকাইতে পারো আমি নিশ্চিত ইনশা আল্লাহ তোমাকে ওই চেতনা ওই অনুভূতি ইনশা আল্লাহ গুনা থেকে বাঁচাইয়া দিবে ইনশা আল্লাহ তালা কি চেতনা যে যখন গুনার দিকে পা বাড়াবা তখন তুমি চিন্তা করবা আমার রব আমাকে পিছন থেকে ডাকতেছে আমার রব আমাকে পিছন থেকে ডাকতেছেন কি বইলা ডাকতেছেন কোরআনে আসছে কি বইলা ডাকতেছেন আল্লাহ আল্লাহ এখন থেকে গুনা করার সময় এই চিন্তাটা যেন মাথায় থাকে প্রত্যেকটা মানুষকে বলতেছি বুড়া বুড়ি যুবক কিশোর সবাইকে বলছি গুনার দিকে পা বাড়ানোর সময় গুণা করার সময় প্রত্যেকের দিল আর দেমাগের মধ্যে যেন এই কথাটা থাকে যে আমার রব পেছন থেকে ডাকতেছেন কি বইলা ডাকতেছেন মনোযোগ দাও দোস্ত ওই যে আল্লাহ নেয়ামত দিছেন আল্লাহ নেয়ামত গুলো মনে করাইয়া করাইয়া ডাকতেছেন এই কথা বলে ইয়া ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك آه آه রব ডাকতেছেন ইয়া আইয়ুহাল ইনসান এ মানুষ মা মা মা পিছন থেকে মা তোর করিম রবকে ভুলাইয়া দিছে কোন জিনিস কি নিয়ামত পাই তুই তোর রবকে ভুলে গেলি কই যাস কই যাস আল্লা فسواك فعدلك في أي صورة ما شاء أركبك في أي صورة ما شاء ركبك আল্লাহ বলছেন বান্দারে কোন জিনিস পায়া তুই আমারে ভুলে গেলি তুই একটু তোর চোখটার দিকে তাকায়া দেখ এত সুন্দর চোখ আমি কাউরে দেই নাই তুই একটু তোর নাকটার দিকে তাকায় দেখ এত সুন্দর নাক আমি কাউরে দেই নাই তুই একটু তোর কানগুলার দিকে তাকায় দেখ এত সুন্দর কান আমি কাউরে দেই নাই আরে মুসলমান আল্লাহ তালা আমাকে এত সুন্দর করে বানাইছেন এইরকম মখলুক আল্লাহ কাউরে বানান নাই ওই যে কারি সাহেব তিলাওয়াত করেছেন সৌরা তিন সেখানে একটা আয়াত তিনি পড়েছেন লকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তকবি ثم رددناه আল্লাহ বলতেছে এত সুন্দর করে বানাইছি তো যদি আমার এই সুন্দরের কদর না করছে বান্দা এই নিয়ামতের কদর যদি না করছে তাহলে আমি তোর সবচেয়ে নিকৃষ্ট জায়গায় পৌঁছে দিব এর যুবক এই চোখটা দিয়ে হারামের দিকে তাকানোর সময় একবার চিন্তা করিস আল্লাহ ডাকতেছেন তোরে এর বান্ধাই চোখ দিছি তোর কোরআন পড়ার জন্য এই চোখ দিছি মায়ের মুখের দিকে তাকায় তাকায় জান্নাত বানানোর জন্য এই চোখ দিছি বাবার মুখের দিকে মায়ার নজরে তাকায় জান্নাত বানানোর জন্য আজকে তুই এই চোখ দিয়া উলঙ্গ নারী দেখতেছ গান দেখতেছ সিনেমা দেখতেছ আমি এই কান দিছি তোরে এত বড় নিয়ামত কোরআন শোনার জন্যে দিনের কথা শোনার জন্য আমি রবের গুলো শোনার জন্যে অথচ এই কানের মধ্যে সারাক্ষণ ইয়ারফোন লাগাইয়া তুই রবের নাফর মানের কথাগুলা শুনতেছিস রে বান্দা আই আল্লাহ এই জবান দিছি রবের জিকির করার জন্য আমার জিকির করার জন্য আমার কোরআনের তিলাবাত করার জন্য আর সারাক্ষণ তুই এই দামি নিয়ামতটারে আমার নাফরমানির কাজে লাগাইতেছিস রে বান্দা আল্লাহ আকবর আল্লাহ আকবর এরে যুবক এই অনুভূতিটা দিল্লার দেমাগের মধ্যে বসাও বসাও বসাও আর কত আর কত কবে ফেরত আসবা বলো আমারে আর কত এ বুড়া দাড়ি পাইকা সাদা হয়ে গেছে আর কবে ফেরত আসবা আল্লাহ তাহলে তোমার আর আমার ডাক দিয়েই তো সুরা ইয়াসিনে বলছেন আলম তুই সাদা কাইটা ডাস্টবিনে মনে তুই নাই আমার খাতায় বুড়াদের খাতায় বুড়াদের লিস্টে তোর নাম আমি লিখে দিছি তোর চুল পাকায় আমি তোর সতর্ক করলাম বান্দা আলামিয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আল্লাহর ভয়ে দিলটা নরম হওয়ার সময় কি এখনো হয় নাই আল্লাহর ভয়ে দিলটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই তুমি মনে হয় যেন বিশ বছর পরে মরবা আল্লাহ এই অনেক দিন এই আশায় আশায় শয়তান তোমারে ভুলাইয়া রাখছে আল্লাহ দিছে মৃত্যু ভুলাইয়া দিছে আল্লাহর নবী এই জন্য বলেছেন আকসি রোজিক যে জিনিস তোমার এই আনন্দ আর এই পরিকল্পনাকে শেষ করে দেয় তুমি বেশি বেশি ওই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যে এই মুহূর্তে আমি মারা যাব নামাজে যখন দাঁড়াও তখন চিন্তা কর বা সালাম ফিরানোর পরই মালাকুল মৌত আমারে ধরবে আরে যখন ঘুমাইতে যাও এই নিয়তি ঘুমাবা এই ঘুমের পর আমি আর কোনোদিন উঠবো না ঘর থেকে যখন বের হও বের হওয়ার সময় চিন্তা করবা আমি আর কোনোদিন ঘরে ফেরত আসবো না মাঝে মধ্যে চুপচাপ চোখগুলো বন্ধ করে রবের সাথে কথা বলা শুরু করো আর ওই মালাকুল মৌত আসার কল্পনা করো মোরাকবা করো মোরাকবা এ ভাই সবসময় রাত্রে ঘুমের আগে পাঁচ মিনিট বসে বসে মোরাকবা করো আমাদের বুজুর্গরা বলেছেন মৃত্যুর মোরাকবা করো চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকো অথবা বসে বসে চিন্তা করো মালাকুল মৌত আমার ঘরে হাজির আমি শুয়ে আছি আমার আপনজন টের পায়া গেছে মালাকুল মৌত এখন আসবে যে কোনো মুহূর্তে আসতে পারে মালাকুল মৌত আসার জন্য বয়স লাগে না আমি যখন শিশু ছিলাম মালাকুল মৌত আমার পেছনে দাঁড়ানো আমি শৈশব থেকে কৈশোরে মালাকুল মৌত আমার পেছনে দাঁড়ানো আমি কৈশোর থেকে যৌবনে মালাকুল মৌত আমার পেছনে দাঁড়ানো আল্লাহ হুকুম করলেই ধরবেন ওই যে চকবাজার কত বাচ্চারাও মারা গেল মালাকুল মৌত আইসা পড়ছে বয়স কোনো ফ্যাক্টর না বয়স কোনো বিষয় না যেই কোনো মুহূর্তে মালাকুল মৌত আসতে পারে মালাকুল মৌত তোমার ঘরে হাজির তোমাকে সয়া দেওয়া হয়েছে আপনজন টের পাওয়া গেছে আমার বাবা চলে যাচ্ছে বলছে আহারে বাচ্চাগুলা পায়ের কাছে বসে বসে বিলাপ করতেছে বিবি বুক চাপড়াইতেছে আমার স্বামী আমার চলে যাইতেছে মা চিৎকার করছে আরে আমার কলিজার ধন আমার ছাইরা চলে যাচ্ছে মালাকুল মৌত তোমার রোহ বের করা শুরু করেছেন চিন্তা করো কল্পনা করো মালাকুল মৌত তোমার রোহ নিয়ে চলে গেছেন আপনজন তোমার লাশ ধোয়ানের জন্য নিয়ে যায় তুমি চিৎকার করে করে বলছো আরে আমার কই নিয়ে যাও তোমরা তোমার আওয়াজ কেউ শোনে না জবাব দেয় না তোমার ধোয়া সাদা কাপড়ে মোড়াইয়া আবার ঘরে ফেরত আনা হয়েছে খাটের মধ্যে শোয়া দেওয়া হয়েছে আপনজন চিৎকার করতেছে বিদায়ের মুহূর্ত পিছনে বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার পিছনে বিবি চিৎকার করতেছে মা চিৎকার করছে আমার কলিজার টুকরা শেষ বিদায় নিচ্ছে বাবা চিৎকার করে বিদায় জানাচ্ছে আরে মহল্লার মানুষরা তোমার লাশটা কান্দে নিয়ে মসজিদের দিকে হাসির ইমাম সাহেব দাঁড়ায় গেছে পিছনে মুসল্লি তুমি চিৎকার করছো আমাকে এইভাবে কেন তোমরা আটকায়া রাখছো কথা বলো না কেন আরে কেউ জবাব দেয় না তোমার কথা তো কেউ শুনে না ইমাম সাহেব দাঁড়ায় গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার সালাম ফিরায় তোমার লাশ আবার কান্দে আপনজন কান্দতে কান্দতে বিদায় দিচ্ছে কবরে রাখা হলো তুমি চিৎকার করছো আমার কই রেখে যাচ্ছ কেউ শুনে না কেউ শোনার না আরে কেউ শুনে না আজকে তোমার চিৎকার কেউ শুনে না মাটি দিয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী বলেছেন তুমি আপনজনের জুতার চটচট আওয়াজগুলো শুনছ চিৎকার করো কেউ তোমার ডাকে আওয়াজ দেয় না ফিরিস তারা আই নাই তো তোমারে বসায়া দিছে যদি জাহান্নামি হও সাথে সাথে বাড়ি শুরু হয়ে গেছে চারদিক থেকে সব বিচ্ছু বের Ah ارے بھائی হাতে পায়ে দুইটা শেষ কথাটা বলে যাই প্রতিদিন পাঁচ মিনিট এইরকম মোরাকবা করো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আখেরাতের প্রস্তুতি নেওয়ার মানসিকতা তৈরি হয়ে যাবে ইনশা আল্লাহ রবকে টাইম দেওয়ার টাইম তুমি পাইবা তুমি ইনশা আল্লাহ জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ তোমারে দিয়ে দিবেন ইনশা আল্লাহ রব বলেন আল্লাহ কুমুত্তাকাসুর যেই নেয়ামত পায় তুই রবকে ভুলে গেছিস বান্দা আমি কিন্তু ওই নেয়ামতের লেতুস আলু ওই প্রত্যেকটা নেয়ামতের হিসাব আমি আল্লাহ কড়ায় গন্ডায় বুঝে নিব আমাকে হিসাব দিতে হবে রবের সামনে হিসাব কেমনে দিবা কি দিবা কি দিবা আহারে হজরত আবু বকরের দিলের মধ্যে ওই হিসাবের ভয় ছিল বইলা হজরত আবু বকর গাছের পাতার দিকে তাকাইতেন আর চোর চোর করে কানতেন আর বলতেন ইয়ালাইতানি কন্তু ওরাকা আরে আমি যদি এই গাছের পাতা হইতাম তা আমার তো হিসাব দেওয়া লাগতো না আর তুমি আর আমি নিশ্চিত বসে রয়েছি কবরে গেলেই জান্নাত পেয়ে যাবে এত সুন্দর এত সোজা না এত সোজা না রেডি হও রেডি হও যে কোনো মুহূর্তে ডাক আসবে রেডি হও রেডি হও এই সমস্ত মাহফিলগুলো তোমাদেরকে ওই চেতনা জাগায় দেওয়ার জন্যই তো করা কেউ ইমানই চেতনা জাগাবে কেউ আখরাতের প্রস্তুতির চেতনা জাগাবে কাজ তো দুইটাই এক হচ্ছে বুকের তাজা রক্ত পড়বে আর এক হচ্ছে চোখের পানি পড়বে মুসলমানের এই দুই পানি একসাথে হয়ে গেলে মুসলমানকে দমানোর শক্তি কারণ হয় আল্লাহ তারা আমাদের ওই দুই পানি বিসর্জনের তৌফিক দান করেন আমির আমাদের রক্ত বুকের রক্তগুলা তাজা রক্তগুলা দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর দেওয়া আমার বিলাইয়া দেওয়ার তৌফিক দেন আর আল্লাহর ভয়ে আমার দিল যেন নরম হইয়া চোখ দিয়া জ্বর করে পানি পড়ে আল্লাহ আমার দিলকে ওই রকম অনুভূতিওয়ালা দিল বানায়া দেন আমিন আল্লাহ চোখকে কান্নেওয়ালা চোখ বানায়া দেন বলেন আমিন আল্লাহ কলবকে আল্লাহকে ভয় করনেওয়ালা কলব কলবান খাসিয়া আল্লাহ কলবকে ভয় করনেওয়ালা কলব বানায় দেন আমিন আল্লাহ আমার জবানকে লিসানান জাকিরা আল্লাহ আমার জবানকে আল্লাহর জিকির করনেওয়ালা জবান বানায় দেন বলেন আমিন আল্লাহ তালা আমাকে তার গোলাম হিসাবে কবরে যেন নে ওই তৌফিক আল্লাহ দেন ওই আমল করার তৌফিক আল্লাহ আমাকে দিয়ে দেন আমিন আমিন লম্বা সময় আপনারা ধৈর্যের সাথে বসে বসে আমাদের ওলামা একরামের কথাগুলো শুনেছেন আয়োজকরা যুবক বাচ্চা ছেলে এদের আয়োজনে ত্রুটি আছে ত্রুটি থাকবে থাকতে পারে আপনারা যদি কষ্ট পান আমি তাদের পক্ষ থেকে তারা আমাকে মুরব্বী মানেন সেই হিসেবে বলি তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনাদেরকে যথাযথ ওইভাবে ব্যবস্থা তারা করতে পারে